বসে কাদিনিরালাই নবী তোমাকে দেখতে চাই মন কাদিনিরালাই নবী তোমাকে দেখতে চাই বসে কাদিনিরালাই নবী তোমাকে দেখতে চাই মন কাদিনিরালাই নবী তোমাকে দেখতে চাই কেন শুয়ে আছো মদিনাতে দেখা দাও আমায় কেন শুয়ে আছো মদিনাতে দেখা দাও আমায় মন তোমাকে দেখতে চাই নবী তোমাকে দেখতে চাই বসে রালাই নবী তোমাকে দেখতে চাই মন রালাই নবী তোমাকে দেখতে চাই কেন শুয়ে আছো মদিনাতে দেখা দাও আমায় কেন শুয়ে আছো মদিনাতে দেখা দাও আমায় মন তোমাকে দেখতে চাই নবী তোমাকে দেখতে চাই বসে কাদিনী রালায় নবী তোমাকে দেখতে চাই মন কাদিনী রালায় নবী তোমাকে দেখতে চাই কঠিন মরুর দেশে নবী জন্ম নিলে তুমি তোমার আগমনে ধন্য হলো মক্কা ভূমি কঠিন মরুর দেশে নবী জন্ম নিলে তুমি তোমার আগমনে ধন্য হলো মক্কা ভূমি প্রভু দয়া করে আমায় তুমি নিও মদিনায় প্রভু দয়া করে আমায় তুমি নিও মদিনায় তোমাকে দেখতে চাই নবী তোমাকে দেখতে চাই বসে কাঁদি নিরালায় নবী তোমাকে দেখতে চাই মন কাঁদে নিরালায় নবী তোমাকে দেখতে চাই কেন শুয়ে আছো মদিনাতে দেখা দাও আমায় কেন শুয়ে আছো মদিনাতে দেখা দাও আমায় তোমাকে দেখতে চাই নবী তোমাকে দেখতে চাই বসে কাদিনীর আলায় নবী তোমাকে দেখতে চাই মন কাদিনীর আলায় নবী তোমাকে দেখতে চাই উড়ে যেতাম মদিনাতে হলে আমি পাখি তোমায় দেখতে পাগল নবী আমার দুটি আখি উড়ে যেতাম মদিনাতে হলে আমি পাখি তোমায় দেখতে পাগল নবী আমার দুটি আখি তুমি দয়া করে ও গো রসুল দেখা দাও আমায় তুমি দয়া করে ও গো রসুল দেখা দাও মন তোমাকে দেখতে চাই নবী তোমাকে দেখতে চাই বসে কাঁদি নিরালাই নবী তোমাকে দেখতে চাই মন কাঁদি নিরালাই নবী তোমাকে দেখতে চাই কেন শুয়ে আছো মদিনাতে দেখা দাওয়া মায় কেন শুয়ে আছো মদিনাতে তোমাকে দেখতে চাই নবী তোমাকে দেখতে চাই বসে কাঁদি নিরালায় নবী তোমাকে দেখতে চাই মন কাঁদি নিরালায় নবী তোমাকে দেখতে চাই কেন শুয়ে আছো মদিনাতে দেখা দাও আমায় কেন শুয়ে আছো মদিনাতে দেখা দাওয়া মা তোমাকে দেখতে চাই নবী তোমাকে দেখতে চাই মন তোমাকে দেখতে চাই নবী তোমাকে দেখতে চাই মন তোমাকে দেখতে চাই নবী তোমাকে দেখতে চাই